রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ চেনা অচেনা চেনা এই সিরিজে আলোচনা করা হবে আল্লাহ সুবহানুয়াতা আলার সুন্দর সব নাম আল আসমা উল হুসনা নিয়ে আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আলা সঈদিনা মোহাম্মদ ও আলা আলহি ওয়াসাহবিহি ওয়াসাল্লাম তসলিমান কাসিরা আল্লাহ তাল্লার গুণবাচক নামসমূহের মধ্যে একটি হচ্ছে তিনি আল মাজিদ তিনি সম্মানিত এই নামটি কোরআনে দুইবার এসেছে ইন্নাহু হামিদ উম মাজিদ তিনি প্রশংসিত সম্মানিত আল মাজিদ এই নামের অর্থ যিনি মহা সম্মানিত সর্বোচ্চ সম্মানিত মাজিদ শব্দটির শব্দমূল হল মিম জিম দাল এটি সম্মান ও গৌরব নির্দেশ করে চূড়ান্ত কর্তৃত্ব সুলতান এবং সার্বভৌমত্ব আজিমা নির্দেশ করে যদি মাজিদ শব্দটি মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয় তখন এমন কাউকে বোঝায় যিনি খুবই সম্মানিত ব্যক্তি যার বংশধারা উচ্চ এবং যিনি অন্যের প্রতি বদান্যতা উদারতা প্রদর্শন করেন আর এই শব্দটি যখন আল্লাহ তাল্লার ক্ষেত্রে ব্যবহৃত হয় অর্থাৎ আল মাজিদ এটি নির্দেশ করে যিনি মহা সম্মানিত মহা গৌরবময় মহা মর্যাদাবান কোরআনে আল্লাহ তাল্লাহ উল্লেখ করেছেন ইন্নাহু হামিদুম মাজিদ নিশ্চয়ই আল্লাহ প্রশংসিত সম্মানিত মূলত এই উক্তিটি ছিল ফেরেস্তাদের তিনজন সম্মানিত ফেরেস্তা মানুষের আকৃতিতে ইব্রাহিম আলহি ইসাল্লামের বাড়িতে অতিথি হিসেবে এসেছিলেন এরপর এক পর্যায়ে তারা নিজেদের পরিচয় প্রকাশ করেন এবং বৃদ্ধ ইব্রাহিম আলাইসাল্লাম ও তার বৃদ্ধা স্ত্রী সারাহ আলাইহাসাল্লামকে একজন আলিম বা জ্ঞানী পুত্রের সুসংবাদ প্রদান করেন অর্থাৎ তারা ইসহাক আলাইহিসাল্লামের জন্মের সুখবর প্রদান করলেন সেই কথা শুনে সারাহ আলাইহাসাল্লাম খুবই অবাক হলেন কারণ তখন তিনি ছিলেন একজন বয়স্কা মহিলা তিনি নিজেকে বন্ধা মনে করতেন তিনি ভাবতেন সন্তান ধারণের বয়স অতিক্রম হয়ে গেছে ওদিকে ইব্রাহিম আলাইসাল্লামও ছিলেন বৃদ্ধ কিভাবে তাদের সন্তান হতে পারে তিনি আশ্চর্য হয়ে বলছিলেন তোমরা কি এমন অবস্থায় আমাকে সুসংবাদ দিচ্ছ যখন কিনা আমি বার্ধক্যে পৌঁছে গেছি তিনি অবাক হয়ে নিজের মুখ চাপড়াচ্ছিলেন এবং বলছিলেন আমি তো বৃদ্ধা আমি তো বন্ধা তিনি এই বিষয়কে যেন কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি বলছিলেন এটা তো ভারী আশ্চর্য কথা সেই অবস্থায় ফেরেস্তারা জবাব দিয়ে বললেন قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد তবে কি আপনি আল্লাহর হুকুম সম্পর্কে আশ্চর্য বোধ করছেন হে গৃহবাসী আপনারা জেনে রাখুন আপনাদের উপর আল্লাহর রহমত এবং বরকত রয়েছে ইন্নাহু হামিদুম মাজিদ নিশ্চয়ই আল্লাহ প্রশংসিত সম্মানিত অন্যত্র আল্লাহ তাল্লাহ উল্লেখ করেছেন ওয়াহু আল গাফুরুল ওয়াদুদ জুল আরশিল মাজিদ তিনি ক্ষমাশীল প্রেমময় যিনি সম্মানিত যিনি আরও সের অধিপতি কোরআনের ক্ষেত্রেও আমরা জানি বলা হয় কোরআন মাজিদ আল্লাহ তাল্লাহ উল্লেখ করেছেন কফ ওয়াল ইল মাজিদ কোরআন এক সম্মানিত কিতাব এটি সকল কিতাবের শ্রেষ্ঠ দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণের ভাণ্ডার সম্মানিত নিখুঁত পরিপূর্ণ এক মহাগ্রন্থ আল মাজিদ এই নামটি আল্লাহ তাল্লার অন্যান্য গুণবাচক নামের সাথেও সম্পর্কিত এই নামটি আরও তিনটি নামের অর্থকে ধারণ করে আল জালিল যিনি মহা মহাজল্লুসময় আল ক্যারিম যিনি মহা উদার এবং আল ওয়াহাব যিনি মহাদাতা আল্লাহ তাল্লাহ আল মাজিদ তিনি গুণ ও কাজে সম্মানিত তিনি মহাজৌলুসময় তিনি আল জালিল তিনি তার বান্দাদের প্রতি উদার তিনি আল করিম তিনি কোনো বিনিময়ের প্রত্যাশা না করেই আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করে চলেছেন প্রতিনিয়ত তিনি মহাদাতা তিনি আল ওয়াহাব এজন্যে সকল প্রশংসা তারই জন্য যিনি আল হামিদ ইন্নাহু হামিদ মাজিদ এই সুমহান নামের বরকত ধারণের কিছু উপায়ের মধ্যে রয়েছে সবসময় আল মাজিদ সম্মানিত আল্লাহ তাল্লার প্রশংসা করা আবু হামজা রাহিমাহুল্লাহ বলেছেন কেউ মুখে দাবি করবে আমি আল্লাহকে ভালোবাসি অথচ কথা ও কাজের মাধ্যমে তার প্রশংসা করবে না এটা অসম্ভব আবার কেউ আল্লাহ তাল্লার প্রশংসা করবে কিন্তু নিজের জীবনে সেই প্রশংসার মিষ্টতা অনুভব করবে না এটাও অসম্ভব আবার কেউ আল্লাহ তাল্লার প্রশংসার মিষ্টতা অনুভব করবে কিন্তু আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়বে এটাও অসম্ভব কাজেই সব কিছুই একদিন না একদিন আপনাকে ক্লান্ত করে দেবে সব কিছুর আবেদন ফুরিয়ে যাবে কিন্তু আল্লাহ তাল্লার প্রশংসা এটা কখনো শেষ হবে না এবং আপনিও কখনো ক্লান্তি বোধ করবেন না উদাহরণস্বরূপ প্রতিদিন প্রত্যেক সলাতে প্রত্যেক রাকাতে আমরা সুরা ফাতিহা পড়ি আমরা পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন অথচ এটি কখনো পূর্ণ হয় না কখনো একঘেয়ে হয় না যতই পড়ি ততই এর মধুরতা বৃদ্ধি পায় অপরদিকে যারা আল হামিদ আল মাজিদ মহাপ্রশংসিত মহাসম্মানিত আল্লাহ তাল্লার প্রশংসার ক্ষেত্রে ক্লান্তি বোধ করে তারা কারা তারা সেই সকল ব্যক্তি যাদের অন্তরে নিফাক বাসা বেঁধেছে তাদের অন্তরগুলো নিফাকের ব্যাধিতে ব্যাধিগ্রস্ত আল্লাহ তাল্লাহ বলেছেন ওয়া ইদা কম ও ইলাসলাতি কম ও কুসালা وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ যখন তারা সলাতে দাঁড়ায় তখন একান্ত শিথিলভাবে অলসতার সাথে মানুষকে দেখানোর জন্য দাঁড়ায় আর তারা খুব অল্পই আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাল্লার এই সুমহান নাম আল মাজিদ এই নামের বরকত ধারণের আরেকটি উপায় হচ্ছে মানুষের সাথে তার সৃষ্টির সাথেও সম্মানিত ও উদার আচরণ করা তিনি সম্মানিত কাজেই আমাদেরও উচিত তার সৃষ্টির সাথে সম্মানিত আচরণ করা ক্ষমা দয়া উদারতা সবর মানুষের ভুল ত্রুটি উপেক্ষা করা এগুলোর মাধ্যমে অন্তরে জমে থাকা খারাপ অনুভূতিগুলো দূর হয়ে যায় অন্যের সাথে সদাচরণের ফলে আমরাও সম্মানিত হতে পারি কাজেই সমস্ত প্রশংসা সেই আল্লাহ তালার জন্য যিনি আল হামিদ যিনি আল মাজিদ যিনি মহা প্রশংসিত যিনি ও ওসল্লাহ তালা আল সঈদিনা মোহাম্মদ ও আলা আলহি ওয়াসবিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com raindropsmediaorg2015